আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনিভার্সাল ভিশন আয়োজিত পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচ্য বিষয় হচ্ছে রমাদান ও পরিবার গঠন আমরা রমাদানের সাথে পরিবার গঠনকে সম্পৃক্ত করেছি এজন্যই যে রমাদান হচ্ছে মুসলিম জীবনে একটি প্রশিক্ষণের মাস এই মাসে আমরা প্রশিক্ষণ নেব তাকোয়ার প্রশিক্ষণ নেব আমাদের জীবন গড়ার পরিবার ও সমাজ গড়ার সকল দিকের অর্থাৎ রমাদানে আল্লাহরবুল আলমিন প্রতিটি রোজাদারের মধ্যে শ্যাম পালনকারীর মধ্যে যে চেতনা জাগ্রত করতে চান যে প্রশিক্ষণ দিতে চান যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করে দিয়েছেন সেটা মূলত একটি মানুষের জীবনকে সর্বোত্তম এবং সর্বোচ্চ উপহার দেওয়া তাকোয়ার গুণ উপহার দেওয়ার জন্য এবং যে গুণটি তাকে তার পরিবার সমাজ ও রাষ্ট্রকে তথা পুরো বিশ্বকে সাজাবার যোগ্যতা দিয়ে থাকবে পরিবার বলতে আমরা যা জানি সেটা হচ্ছে যে আমরা একই ছাদের নিচে একই বাড়িতে একই জায়গায় মা বাবা ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে সদস্য নিয়ে যে বাস করি এটাকে আমরা পরিবার হিসেবে জানি এবং এটাও জানি যে পরিবার হচ্ছে মানব সমাজের মানে সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম সংঘ সংস্থা যেটা আল্লাহ রব্লা আলমী নিজে শুরু করেছেন এবং সেই শুরুটা কিন্তু দুনিয়াতে হয়নি এই মানব সমাজের পরিবার নামক এই প্রতিষ্ঠানটির সূচনা হয়েছিল জান্নাতে এবং হয়তোবা আল্লাহ রব্লা আলমিনের এটি কৌশল যে জান্নাত থেকে যে সংস্থাটি শুরু করে দিলাম দুনিয়াতে গিয়ে এই সংস্থায় তোমরা যদি আমার কথা শুনে এই সংস্থায় বসবাস করতে পারো তাহলে আবার তোমরা এই জান্নাতেই ফিরে আসবে জান্নাতি এই সংস্থাটি পৃথিবীতে এসে জাহান্নামি হয়ে যাবার কোনো কারণ নেই আল্লাহর শ্রেষ্ঠ এই প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার কোনো সুযোগ মানব সমাজের নেই মানব গোষ্ঠীর নেই কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আজকের মুসলিম সমাজ তথা পৃথিবীর মানুষেরা যেন আধুনিকতার নামে প্রগতির নামে এই প্রতিষ্ঠানটাকে খাটো করে দেখছে হেউ করে দেখছে গুরুত্বহীন করছে পরিবার ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া মূল্যহীন করার জন্য নানা ধরনের বিকল্প আয়োজন করছে কিন্তু এই প্রতিষ্ঠানটির গুরুত্ব মানব সমাজ থেকে উঠিয়ে দেওয়ার কোনো সুযোগ মানুষের নাই এটা আমি আমার বিশ্বাস থেকে বলছি নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই প্রতিষ্ঠানটি কেবল প্রাচীনতম প্রতিষ্ঠানই নয় এটি হচ্ছে মানব বংশধারার অথেন্টিকেশনের একমাত্র প্রতিষ্ঠান অর্থাৎ পরিবার ব্যবস্থাপনার মাধ্যম ছাড়া কোনো মানব সন্তানকেই নৈতিকতার মানদণ্ডে মূল্যবোধের মানদণ্ডে যথাযথ স্বীকৃতি দেওয়ার সুযোগ আজও পৃথিবীতে হয়নি তো সেজন্য এরম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আমরা কিভাবে দেখব এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আমরা দেখব যে এই প্রতিষ্ঠান যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তেমনি এই প্রতিষ্ঠানের ব্যাপারে আল্লাহ তালা একটি গাইডলাইন দিয়েছেন যেমন একটি মোবাইল একটি কম্পিউটার একটি গাড়ি যিনি তৈরি করেছেন তিনি যেমন একটি ম্যানুয়াল একটি গাইড বুক দিয়েছেন ওইটার বাইরে গেলে ওই মোবাইল ওই গাড়ি ওই যন্ত্রটি ব্যবহার করা যাবে না তেমনি পরিবার আল্লাহ সৃষ্ট প্রতিষ্ঠান এর গাইডলাইন আল্লাহর বাইরে আর কোনো গাইডলাইন দিয়ে এটা ঠিক মতো চলবে না আমরা যখন যেকালে যেখানে আল্লাহর গাইডলাইনের বাইরে এই প্রতিষ্ঠানটিকে চালাতে চেষ্টা করেছি সেখানে অশান্তি ভর করেছে মানে সয়লাভ করে দিয়েছে আজকে আমাদের পরিবারগুলো অশান্ত হওয়ার একমাত্র কারণ কোনো গবেষণা আর দরকার নেই একমাত্র কারণ হচ্ছে যে পরিবারের স্রষ্টা যে গাইডলাইন দিয়েছিলেন সেটাকে পরিহার করা ইচ্ছা অনিচ্ছায় বা অবলীলায় এই গাইডলাইন অনুযায়ী এটাকে পরিবারে এর যে পরিবার গাইডলাইনের পারিবারিক ম্যানুয়ালকে ডেমনস্ট্রেট করার বাস্তবায়ন করার জন্য কাকে রোল মডেল নেবেন এক্ষেত্রেও রোল মডেল নিতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি পরিবারের প্রধান ছিলেন তিনি পরিবার পরিচালনা করেছেন তার পরিবার ও পারিবারিক জীবনই হবে প্রতিটি মুসলিমের প্রতিটি রোজাদারের এই রমাদানে তার পরিবারকে সুন্দর করবার জন্য প্রশিক্ষণের একটি কর্মসূচি কর্মপন্থা কর্মপদ্ধতি আসুন পরিবারের উপাদান নিয়ে দু একটি কথা বলি পরিবারের উপাদান হচ্ছে পরিবার গঠন করা সন্তান সন্ততি পরিপালন করা পরিবারের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে পবিত্রভাবে সুন্দরভাবে যাপন করা পরিবারে অবস্থানরত সদস্যদের সুন্দর আন্তঃসম্পর্ক রক্ষা করা অর্থাৎ পরিবারে স্বামী স্ত্রীর বাইরেও বাবা মা থাকেন অনেক সময় ভাই বোন থাকেন অনেক সময় নিকটাত্মীয় অবহেলিত মানুষ সেখানে থাকতে পারে আশ্রিত থাকতে পারে এই সবার মধ্যে তার অবস্থান থেকে সুসম্পর্ক রক্ষা করা এটা পরিবারের একটি উপাদান তারপরে পারিবারিক সুরক্ষা যেটা সন্তান সন্ততির জন্মের মাধ্যমে পারিবারিক সুরক্ষা আসে পরিবারের নিরাপত্তা পরিবারের ভরণ পোষণ এই জিনিসগুলো সবই পরিবারের মূল উপাদানের মধ্যে আছে সেখানে একটি অ্যাডমিনিস্ট্রেশন থাকে সে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার আবার দায়ভার আছে পরিবারের ভিতরের অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হচ্ছেন পরিবারের গৃহকর্ত্রী যিনি মা বা পরিবারের স্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন আর পরিবারের এক্সটার্নাল যে কাজ আছে সেখানে দায়িত্বশীল হিসেবে কাজ করবেন স্বামী বা পিতা বা যিনি পরিবারের দায়িত্বশীল তিনি আজকে আমরা অবশ্য দুজনকে প্রতিযোগী বানিয়ে দিয়েছি আল্লাহ বলেছিলেন সমন্বয় করে পরামর্শ করে পরিচালনা করতে কিন্তু আমরা আমাদের জ্ঞান গবেষণা দিয়ে আমরা পুরুষকে নারীর প্রতিযোগী বানিয়েছি নারীকে পুরুষের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী বানিয়েছি এই প্রতিদ্বন্দ্বী বানানোর কারণে আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা উঠে গেছে ভালোবাসা উঠে গেছে ফলে কে কাকে মানে নির্যাতন করতে পারবো নিপীড়ন করতে পারবো কে কাকে নিচে নামাতে পারবো এই প্রস্তুতিতে কিন্তু প্রতিযোগিতায় কিন্তু আমরা আসি আজকে এক গ্রুপ বলছে নারী নির্যাতিত আর এক গ্রুপ বলছে পুরুষ নির্যাতিত ফলে নারী চাইছে পুরুষকে মানে নিচে নামাতে পুরুষ চাইছে নারীকে নিচে নামাতে অথচ আল্লাহ চেয়েছিলেন একটি সুমধুর সম্পর্ক দিয়ে পরিবারের মধ্যে নারী দেখবে পরিবারের বাইরে পুরুষ দেখবে এবং এই নারী পুরুষের সমন্বিত পরিকল্পনায় পরিবারটি পরিচালিত হবে দুর্ভাগ্য আমরা এখানে মিস করেছি তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যদি আমরা মডেল গ্রহণ করি পরিবারের তাহলে আমরা কিন্তু এই শিক্ষাটা খুব সহজে পেয়ে যাব নবী জীবনের পরিবার ব্যবস্থাপনা থেকে আসুন পরিবারের কতকগুলো অপরিহার্য উপাদান আছে এই মানে প্রসঙ্গ আছে যেমন পরিবারে জন্ম আছে পরিবারে মৃত্যু আছে শিক্ষা আছে বিবাহ আছে আত্মীয়তা আছে পরিবারের পারস্পরিক হক আছে বিনোদন আছে এইগুলো আমরা কিভাবে করব জন্ম হলো জন্মের পরে সন্তানের কানে যে আজান দেওয়া হয় জন্মের পরে যেটি সুন্দর নাম রাখা হয় জন্মের পরে শিশুটিকে ভালোবাসা আদর দিয়ে যে পরিপালন করা হয় এই সবগুলোই আল্লাহর দেখানো ওই গাইডলাইনে আছে এই সবগুলোই নবী সাল্লাহ সাল্লাম করেছেন আমরা জন্মসূত্রে মুসলিম হয়ে এগুলো করছি কিন্তু তারপরে গিয়ে আবার কিছু ব্যতিক্রম করছি যেমন নবী সাল্লাহ সাল্লাম তার সাতটি সন্তান ছিল চারটি কন্যা তিনটি ছেলে কোনো সন্তানের জন্য জন্মদিন পালন করেননি আমরা আড়ম্বর করে মানে এটি পালন করছে তো এই পালনটা যদি নবীর পরিবারে না হয়ে থাকে তো আমি আপনি কি তার বাইরে গিয়ে অনুষ্ঠান পালন করে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সন্তানকে কোনো কিছু শেখাতে পারবো ভালো না আমি শিখব এর পিছনে আমার সময় ব্যয় অর্থ ব্যয় আনুষ্ঠানিকতা আত্মীয়তা যা করব সেটাতে কল্যাণ আসার পথ কতখানি আছে আমি জানি না কিন্তু অকল্যাণ যা আছে আমরা এগুলো দেখতেছি সুপ্রিয় দর্শক শ্রোতা নবীর পরিবারে মৃত্যু ছিল তার সন্তানরা তার সামনেই চারটি তিনটি সন্তান ইন্তেকার করেছেন তার হাতে শিশুকালেই তো সেইটা নিয়ে তিনি কি কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী করেছেন তার বাবা মার মৃত্যুবার্ষিকী করেছেন ইভেন নবী সাল্লাহামের প্রাণ মানে প্রিয়তম স্ত্রী খাদিজা রেদুল্লাহ আনহা যার জন্য তিনি রাতের আঁধারে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন সেই স্ত্রী কি জন্ম মৃত্যুবার্ষিকী তিনি করেছেন কিন্তু আমরা কেন করি আমরা না করতে পারলে নিজেকে ছোট মনে হয় ধার করে বকেয়া করে ঘটা করে এগুলো করি এটা যদি কল্যাণের জন্য করতে চায় এর জন্য যদি মৃত ব্যক্তির কল্যাণের জন্য চায় তাহলে দেখতে হবে নবী সাল্লাহ সাল্লাম করেছেন কিনা তিনি যেহেতু করেননি সেহেতু আমি আপনি করতে পারি কিন্তু তা দিয়ে যে তার পারলৌকিক কল্যাণ হবে এটা আশা করে করা যাবে না এজন্যই করা যাবে না যেটা নবী সাল্লাহ সাল্লাম করেননি এমনইভাবে বিবাহ বিবাহের ব্যাপারে নবী সাল্লাহ আসলাম উৎসাহিত করেছেন ইসলাম বিবাহকে গুরুত্ব প্রদান করেছে সুস্পষ্ট নির্দেশনা আছে কিন্তু এখন আমরা বিবাহের নামে বিবাহ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমরা পারিবারিকভাবে পালন করছি বিবাহ বহির্ভূত জীবনে যদিও উৎসাহিত করা হচ্ছে নানাভাবে কিন্তু বিবাহের আনুষ্ঠানিকতার নামে অশ্লীলতা ব্যাহাপনা আনন্দের নামে যেগুলো করছি সেগুলো যদি নবী সাল্লা আলাইস্লামের বিবাহ প্রথায় থেকে থাকে করেন যদি না থাকে দয়া করে একজন রোজাদার হিসাবে এই রমাদান মাসে একটু মিলিয়ে দেখেন না ভাই একটু দেখি আমার থেকেই দেখি যে আমার নবী বিবাহ অনুষ্ঠানে কি করেছেন বিবাহ অনুষ্ঠানে এই নবীর নির্দেশনা মানা না মানার কারণে দেখেন আমরা জুলুমও করছি বিবাহ অনুষ্ঠানে বিয়ের অলিমা সহ সকল খরচের দায়িত্ব ছিল ছেলে পক্ষের আজকে আমরা মেয়ে পক্ষের উপরে চাপিয়ে দিয়েছি জুলুম করছি এবং বরযাত্রী নিয়ে কন্যাযাত্রী নিয়ে সংখ্যা এটা ছিল সামর্থ্যের বিষয় আর এখানে জুলুমের বাধ্যবাধকতার বিষয় করে নিয়েছে অর্থাৎ এই বিবাহ নামক অন্যতম আল্লাহ নবীর যে সোননাথ এইটা পালনের ক্ষেত্রে সেটাকে পরিহার করার কারণে এটাকে আমরা জটিল করেছি কঠিন করেছি এবং পিতামাতাকে কন্যাদায়গ্রস্ত পিতামাতা হিসাবে চিহ্নিত করেছে আজকে বহু মেয়ের বিবাহ দিতে পারছে না আমাদের কাছে দ্বারস্থ হতে দেখি যে আমার কন্যাকে বিদায় দিতে হবে আমাকে সাহায্য করো কেন সাহায্য গ্রহণ করে একটা অভিভাবককে কন্যাকে বিবাহ দিতে হবে এই দুরবস্থায় কি আমরা নবীর নীতিকে অনুসরণ করে ফেলেছি না আমরা নিজেরা আবিষ্কার করতে গিয়ে ফেলেছি আমাদের পারিবারিক জীবনে আরেকটি অন্যতম দিক হচ্ছে আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক আমাদের নাই আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তা বলছি না কিন্তু আমাদের আকর্ষণ যেন ফ্রেন্ড বন্ধুর সাথে বেশি বাবা মার খোঁজ নিতে পারি না যাদের বাবা মা বাইরে থাকেন তাদের কাছে সপ্তাহে একদিন ফোন দেওয়ার সুযোগ হয় কিন্তু বন্ধুর সাথে দিনের মধ্যে দশবার ফোন হচ্ছে কি ছাত্রছাত্রী কি কলিগ কি অন্যদের সাথে হ্যাঁ অবশ্যই প্রয়োজনে আপনি কথা বলেন জানি করেন ইসলাম সামাজিকতাকে আত্মীয়তাকে নিষেধ করেনি কিন্তু আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ক রক্ষাকে ফরজ করেছে এটা আমাদের কাছে উপেক্ষিত ভাই ভাই মিলছে না এক জায়গায় বাস করতে পারছে না ভাই বোনে মিলছে না এর অনেক কারণ আছে একজন আর একজনকে ঠকাচ্ছে হক নষ্ট করছে ওয়ারিশ দিচ্ছে না এ ধরনের নানা কারণ আছে সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আসলাম কিভাবে আত্মীয়তা রক্ষা করেছেন সেটা আমরা দেখতে পারি পারস্পরিক হকের বিষয় আছে স্বামী স্ত্রীকে দোষারোপ করছে স্ত্রী স্বামীকে দোষারোপ করছে সন্তান পিতাকে পিতা সন্তানকে কেউ কাউকে আস্থা আনতে পারছে না এই হক বিনষ্টের কারণে আজকে পরিবার পরিবার একটা জাহান নামে পরিণত হয়েছে হত্যার মতো সন্তান বাবা মাকে জবাই করছে এবং নির্বিকার আছে ঘটনা ঘটছে বাবা মার সন্তানকে নানা ধরনের শাস্তি করছে পুলিশে দিচ্ছে জেল জরিমানার জন্য তুলে দিচ্ছে যে আমাকে বাঁচাও একে জেলে দাও অথচ কলিজার টুকরো সন্তান বিনোদন বিনোদন নামে তো সয়লাভ চলছে বিনোদন খাবারের ভালো মন্দ আছে আমি আমার বাচ্চাকে বাছাই করা খাবার দিই বিশুদ্ধ খাবার দিই অথচ বিনোদনের বিশুদ্ধতা আমরা চিন্তা করি না বিনোদনের সুন্দর বলে কিছু নাই বস্তির ছেলেটাও যেটা দেখছে একটা বখে যাওয়া ছেলেও যেটা দেখছে আমার মতো বনেদি মানুষের ছেলেও সেটা দেখছে কেন একটি টিভি একটি ইয়াতে যে অনুষ্ঠান হয় সবই কি আমার বাচ্চার উপযোগী যেটা বয়স্কদের সেটা কি শিশুর জন্য এখানে আমাদের কোনো বাজ বিচার নেই কিন্তু এটা দেখার বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কতকগুলো জিনিস এই রমাদানে আমি আপনাদের স্মরণ করাতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে প্রত্যেক বাবা মার মধ্যে এই চেতনা থাকা দরকার যে আমার সন্তান বড় হয়ে কার মতো হবে এই প্রশ্নটা আপনি ঠিক করে নেন তাকে কত বড় করা যায় কিভাবে খুব ভালো মানুষ করে গড়ে তোলা যায় আমাদের সন্তান নিয়ে স্বপ্নের শেষ নাই এটাও থাকে যে তার ভবিষ্যৎ সুখ স্বাচ্ছন্দ্যকে কতভাবে সুনিশ্চিত করা যায় এবং নিজের চিন্তা এবং অন্যের পরামর্শ আমরা সেক্ষেত্রে গ্রহণ করি আমাদের সন্তানের ফলাফল আমরা চাই সুন্দর ফলাফল চাই কিন্তু সুন্দর মানুষ হোক সেটা কি চাই কজন বাবা মা চান চাইলে তা নিয়ে কি চেষ্টা আছে আমার সন্তানের আর্থিক সুনিশ্চয় নিশ্চয়তা আমরা বিধান করে যাই জমি জমা সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রেখে যায় এর জন্য পাগল হয়ে যায় অথচ আমার সন্তান যদি চরিত্রবান না হয় নামাজি না হয় নবী সাল্লা আসলামের উপযুক্ত উম্মাত হওয়ার যোগ্যতা অর্জন না করে তাহলে সে সন্তানের সম্পদ নিয়ে কজন শান্তিতে আছে দেখেন না জীবদ্দশাতেই সব হারিয়ে যাচ্ছে তারপরে পিতামাতার আত্মপর্যালোচনার জন্য বলছি রোজাদার ভাই আমি সহ আমরা মনে করি সেটা হচ্ছে আমাদের বিশ্বাস ও কর্মের কি সমন্বয় আছে আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী কি কাজ করি আমার সন্তানেরা আমার কথা এবং কাজের মধ্যে কি মিল খুঁজে পান আমার জীবনের রোল মডেল কে আর আমি আমার সন্তানের রোল মডেল হিসেবে কাকে নির্বাচন করছি রোজা থেকে তাকোয়ার প্রশিক্ষণের মাসে এই চিন্তাগুলো বাবা মা হিসাবে পরিবারে বসে করা দরকার যদি আমি করি আমার সন্তান করতে শিখবে তারপরে কি পিতামাতার আত্মপর্যালোচনার আরও কিছু দিক যে দিনের শিক্ষা ও চর্চা না করে জীবন কেমন হতে পারে সারা বছর কোরআনের ধারে কাছে গেলেন না নবীর জীবন আপনি বহু লোকের জীবন পড়েছেন বহু উপন্যাস পড়েছেন উপন্যাস না পড়লে আপনার ঘুমই আসে না কিন্তু যদি প্রশ্ন করি নবীর জীবনটি কি পড়েছেন তার মাক্কি জীবন মাদানী জীবন তার নবী পরিবারের জীবন সাহাবিদের জীবন কি পড়েছেন সাহাবিদের নাম দু চারটা নাম আমি থেকে বলি তো কজনের নাম বলতে পারি কেন পারি না কারণ এগুলো পড়ি না সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের পরিবারে দিনের কোন কোন শিক্ষা চালু আছে একটু হিসাব করেন না যে সকাল থেকে রান্না হয় আতিথ্যতা হয় অনুষ্ঠান হয় ঈদ পালন হয় এর মধ্যে ইসলামের সাথে কোনটা ঠিক আছে আর কোনটা বেঠিক আছে এই অবস্থায় সেটা আমরা যাচাই করে দেখি যদি মিল থাকে এর প্রতিদান দুনিয়া এবং আখেরাতে যদি মিল না থাকে দুনিয়াতে এর পরিণামে কষ্ট পাবো আখেরাত তো পরিষ্কার পরিবারের দিনচর্চার পরিকল্পনাই বা কি আছে আপনি আপনার সন্তানটাকে কোরআন পড়তে শিখালেন বুঝতে শিখিয়েছেন কি সে পড়তে বা বুঝতে পারলো মুখস্থ করার কথা কি বলেছেন আপনার এই বছরে পাঁচটা সুরা মুখস্থ আছে দশটা সুরা মুখস্থ আছে দশ বছর পরেও আপনি এই দশটা সুরাই মুখস্থ আছে বরঞ্চ কিছু ভুলে গেছেন গত রমজানে আপনার পাঁচটা আয়াত মুখস্থ ছিল আজকে ওই পাঁচটাই আছে তাহলে আপনার কি আমার কি পরিবর্তন হলো অর্থাৎ দিনের দিকে অগ্রসর হওয়ার জন্য পারিবারিক পরিকল্পনা থাকা দরকার কোরআন করিম সন্না নবী জীবনের নবী পরিবারের সদস্য সাহাবাদের জীবন আমাদের এক্ষেত্রে দৃষ্টান্ত এবং উদাহরণ হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা সুরায় তাহারিমের ছেষট্টি নাম্বার সুরা ছয় নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন ইয়া ইহল্লাদিনা আমানু কু আংফুসিকুম আহলি কুম নারা ও কু দোহান নাস হেজার হেজার আলাইহা মালা ইলা যে এই মান্দারগণ তোমরা নিজেদেরকে তোমার পরিবারকে দুজকের আগুন থেকে বাঁচাও কারণ যার জ্বালানি মানুষ এবং পাথর হবে আমরা এই রমাদানে আল্লাহর কাছে কি এটা চেতে পারি না যে ও আমাদের মালিক ও আমাদের রব আমাকে এবং আমার পরিবারকে ওই জাহান্নামের কঠিন আগুনের খড়ি বানিও না জ্বালানি বানিও না এবং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার নবীর পরিবার ও পারিবারিক জীবন তার উপাদান এবং তার পদ্ধতিকে গ্রহণ করার জন্য আমাদেরকে সামর্থ্য দাও সুরায় তহার মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ামুর আহলা কাবিস সালাত ইলাখিল্লা যে তোমরা তোমার পরিবার পরিজনকে সালাতাদের আদেশ দাও এবং নিজেও তার পুরো বিচল থাকো আমি আপনি ঠিক মতন সালাদ পড়ি না আমার সন্তান কিভাবে পড়বে আমি শুয়ে থাকি আমার সন্তান উঠে মসজিদে যাবে কি করে কি জন্য এখন সালাতের সময় হয়নি আমি বলতে শুনেছি এক গার্ডিয়ানকে হ্যাঁ, বলছে যে দেখেন আমার মেয়েটা তো ছোট কেবল এই অনার্স করতেছে লেখাপড়া শেষ হলে সংসার যখন করবে তখন নামাজ পড়বে রোজা রাখবে সবই রাখবে এখন ছোট মানুষ এজন্য রোজাও রাখে না তো মাঝে মাঝে পড়ে ছোটর মাত্রাটা কি এটা সুস্পষ্ট আছে দয়া করি আমরা সেটা এই ইয়াতে রমাদান থেকেই আমরা চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা এই কথাগুলো বলার পরে আমরা কোরআন কারিমে সুরে মানে লোকমান হাকিমের অনেকগুলো উপদেশ সন্তান সন্ততির প্রতি উনি দিয়েছেন আমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখি এবং আমি একটি জিনিস বলাটা খুব জরুরি মনে করছি যে ইমাম বুখারি রহমহল্লাহ তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে অনন্য শিষ্টাচার গ্রন্থে বিরানব্বই নম্বর হাদিসে বলছেন যে সৎ পথে চলার প্রবৃত্তি আল্লাহ দান করেন মানুষকে আর আদব এবং শিষ্টাচার পিতৃপুরুষ থেকে মানুষ পেয়ে থাকে তো আসুন যে এই রমাদান মোত্তাকি করতে এবং এই তাকোয়ার গুণাবলী আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করবে আমরা উত্তম সর্বোত্তম চরিত্রের অধিকারী নবীর ওম্মাদ হিসেবে নিজেদের দুনিয়া এবং আখেরাতে প্রতিষ্ঠিত করার তৈরি করার জন্য মহত্তম মানে সর্বোচ্চ সুযোগ হিসেবে রমাদানকে কাজে লাগায় আল্লাহ আমাদের চরিত্র গঠনের প্রশিক্ষণের মাস হিসেবে রমাদানকে কবুল করুন আমরা সে ব্যাপারে সচেষ্ট এই প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত